الآخر وجاهد في سبيل الله لا يستبون عند الله والله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তালা আমাদেরকে এমন একটা দেশের অধিবাসী করছেন এই দেশটাকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ প্রচুর মুসলমান এ দেশে জনসংখ্যার নব্বই ভাগই মুসলমান একশো জনের মাঝে নব্বই জনই এদেশে মুসলমান বসবাস করে আর দেশটা পৃথিবীর মাঝে আকারের দিক দিয়ে অনেক ছোট দেশ আয়তনের দিক দিয়ে দেশটা অনেক ছোট দেশ কিন্তু জনসংখ্যার দিক দিয়ে এই দেশটা পৃথিবীর অষ্টম দেশ এদেশে আমরা যারা মুসলমান আল্লাহ তালার দরবারে অনেক অনেক সুক্রিয়া যে এদেশের মুসলমানরা ধর্মহীন না বরং ধর্ম ভীরু এদেশের মুসলমান জনসাধারণদের অর্থায়নে এই বাংলাদেশে প্রায় সাড়ে চার লক্ষাধিক মসজিদ আছে এই মসজিদগুলো এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা পরিচালনা করে নিজেদের উপার্জিত সম্পদ দ্বারা মসজিদ তৈরি করে এবং এই মসজিদগুলো জনসাধারণই পরিচালনা করে গ্রামে গ্রামে শহরে বন্দরে বাজারে এদেশের সর্বত্রই মসজিদ পাওয়া যায় মসজিদ বিহীন কোন জনপথ নাই আগান শোনা যায় না এমন কোন এলাকা নাই এই পূর্ণ দেশটা আল্লাহ তালার অনেক বড় রহমত যে এদেশের মানুষের সকলের ঘুম প্রথম ঘুমটা ভাঙে আজানের আওয়াজে ঘুম ভাঙে এদেশে সূর্য যখন উঠে আজানের আওয়াজেই সূর্য উঠে সূর্য যখন ডুবে তখনও পূর্ণ দেশেই একই সাথে আজান চলতে থাকে এটা আমাদের জন্য অনেক বড় একটা রহমত এবং আল্লাহ তালার তরফ থেকে দেওয়া অনেক বড় একটা নিয়ামত নিয়ামত না অনেক বড় একটা নিয়ামত তো এই যে এত এত মসজিদ প্রায় সাড়ে চার লক্ষাধিক মসজিদ এই মসজিদ আল মসজিদ উবাইতুল্লাহ এই সমস্ত মসজিদ গুলো কার ঘর আল্লাহর ঘর পৃথিবীর সেরা জায়গা শ্রেষ্ঠতম জায়গা মসজিদ পবিত্রতম জায়গা এত পবিত্রতম জায়গা এই মসজিদে কেউ যদি প্রবেশ করতে চায় তার পবিত্রতা অর্জন করতে হয় অপবিত্র মানুষ মসজিদে প্রবেশ করতে পারে পারে না মসজিদে প্রবেশের জন্য পবিত্রতা জরুর অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা যায় না একজন ব্যক্তি যদি অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করে তাহলে সে মসজিদের সাথে বেয়াদবি করল সে গুনাহ হবে তার সে গার হল আর পবিত্রতা সহকারে একজন ব্যক্তি যদি মসজিদে অবস্থান করে যতটুকু সময় সে মসজিদে অবস্থান করলো তার আমল নামায় ততটুকু সময় শুধু বসে থাকার কারণে অজস্র নেকি লেখা শুধু বসে থাকার কারণে সে নেকি অর্জন করতে থাকে আর অপবিত্র অবস্থায় কেউ যদি প্রবেশ করে এ মসজিদে সে যদি বসবাস করে থাকে নেকি লেখা হবে গুনাহ হইতে থাকে তো এই মসজিদে অবস্থানকালে কেউ যদি অপবিত্র হয়ে যায় তার আবার গিয়ে পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ করতে হয় এই মসজিদে প্রবেশের জন্য ইমানদার হইতে হয় ইমানের গুণে গুণান্বিত হইতে হয় খুব সেরা জায়গা পবিত্রতম জায়গা এই মসজিদ আর এই মসজিদগুলো কিন্তু প্রত্যেকটা মসজিদই সেই সমাজে যারা মুসলমান সেই সমাজের মুসলমানদের সামাজিক কেন্দ্র হল মসজিদ পূর্ণ সমাজের মুসলমানদের একত্রিত হওয়ার জায়গা নিজেদের একতা এবং ঐক্য প্রকাশ করার ঠিকানা হল কি মসজিদ দিনে পাঁচবার পূর্ণ এলাকার মুসলমানরা আজানের পর মসজিদে একত্রিত হয়ে এই কথার ঘোষণা দেয় যে আমরা সবাই মুসলিম আমরা এক এই কথার ঘোষণা দেয় এটা কিন্তু একটা ঘোষণা এবং একটা মসজিদকে কেন্দ্র করেই মুসলমানদের একটা সমাজ একটা সোসাইটি গড়ে উঠে একটা সমাজের মুসলমানরা একটা মসজিদকে কেন্দ্র করে একত্র হয় একাত্ম হয় একে অপরের সাথে পরিচিত হয় একে অপরের সুখ দুঃখ তার অবস্থা হাল পূর্তি ইত্যাদি সমস্ত কিছুর ভাগিদার হয় মসজিদকে কেন্দ্র করে মহান রব্বুল আলমিন কুরআনে করিমের মাঝে বলতেছেন যে আল্লাহ তালা যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করতে চাইলেন মানুষ সৃষ্টি করতে চাইলেন মানুষের থাকার জন্য পৃথিবী সৃষ্টি করতে চাইলেন তো একটা সময় তো এই পৃথিবী ছিল না ছিল কিছুই ছিল না সৃষ্টি করলেন আল্লাহ তো সর্বপ্রথম আল্লাহ যে এই পৃথিবীটাকে সৃষ্টি করতে চাইলেন মানুষদের থাকার জন্য এই পূর্ণ পৃথিবীটা আল্লাহ সৃষ্টি যে করলেন সর্বপ্রথম এই পৃথিবীর যেই স্থান যেই জায়গাটিকে আল্লাহ তালা সৃষ্টি করলেন এবং যেই জায়গায় মানব জাতির অবস্থানের জন্য আল্লাহ তালা সর্বপ্রথম ঘর তৈরি করলেন যেই জায়গাটা সর্বপ্রথম সৃষ্টি করলেন এবং যেই জায়গায় সর্বপ্রথম একটা ঘর তৈরি করলেন সেই জায়গাটা হলো বাইতুল্লাহর জায়গা আর সেই ঘরটা হলো বাইতুল্লাহ বাইতিন বুঝি আলিন আর বাইতুন অর্থ ঘর কিছু শব্দ একদম মুখস্থ করে ফেলতে হবে ইন্না অর্থ নিশ্চয়ই অবশ্যই ইন্না আউয়ালা বাইতিন অবশ্যই নিশ্চয়ই প্রথম ঘরটা হল বুঝি আলিন্নাথ যে ঘরটা মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে আমি আল্লাহ সৃষ্টি করছি বুঝিয়া অর্থ নির্মাণ করা যেটা নির্মাণ করা হয়েছে লিন্নাস কাদের জন্য মানুষের জন্য আল্লাহ বলতেছেন লাল্লা দিয়ে বিবাক্কাতা সেই ঘরটাই হল বাক্কাতা মানে কি মক্কাতা সেটাই হলো মক্কার এই ঘর মোবারকান আল্লাহ সাথে সাথে বলতেছেন যে এটা বড় বরকতপূর্ণ ঘর মোবারকান ওহুদাল্লিল আলামিন দেখেন আল্লাহ বলতেছেন এই ঘরটা হল বিশ্ববাসীর জন্য হেদায়তের জায়গা এই ঘর থেকে পূর্ণ বিশ্ববাসী এই ঘর থেকে এই মানুষদেরকে যে আমি সৃষ্টি করতেছি এরা এই ঘর থেকে দিশা লাভ করবে কোন পথে তাকে চলতে হবে কোন পথে চলা যাবে না তার হেদায়ত তার রাহনুমা তার রাহবার হিসেবে সে এই ঘরটাকে নির্বাচন করে এই ঘরকে কেন্দ্র করে সমাজ হবে এই ঘরের শিক্ষায় পরিবার তৈরি হবে এই ঘরের শিক্ষায় রাষ্ট্র তৈরি হবে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু এই ঘর সেই দেখেন মুসলমানদের অতীত ইতিহাস এই কথা বলে যে মুসলমানরা ইসলাম প্রচার এবং প্রসারকালে পৃথিবীর যেই অঞ্চলকেই বিজয় করতেন বা দাওয়াতের নিয়তে পৃথিবীর যেই অঞ্চলেই গেছেন মুসলমানদের কাজ সেই অঞ্চলে সর্বপ্রথম মসজিদ তৈরি করা এই কাজটা করত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন দেখেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করলেন হিজরত করে যখন মদিনায় তিনি গিয়ে নিজ ঠিকানা করলেন সর্বপ্রথম কি নিজের মাথা গুজার জন্য তিনি বাড়ি তৈরি করতেন না সর্বপ্রথম মসজিদের জমি ক্রয় করে সর্বপ্রথম মসজিদ তৈরি করতেন একটু বোঝার চেষ্টা করেন নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন মদিনায় হিজরত করতেন তো সেই মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম নিজের ঘরের চিন্তা করেননি যে থাকবো কোথায় এ চিন্তা করেন নাই মেহমান থাকতেন কয়েকদিন আগে মসজিদ তৈরি করতেন মসজিদ তৈরি করার পর আল্লাহর রসুল নিজের ঘর তৈরি করতেন বাকি জীবনে আল্লাহর রসুলের এই মসজিদে নবী আল্লাহর রসুলের জীবদ্দশায় এটা সংস্কার হয়েছে এটাকে উন্নত করা হয়েছে যেন মুসল্লিদের আরো সুযোগ সুবিধা বাড়ে মুসলমানরা যেন আরো সুন্দরভাবে এবাদত বন্দিগি করতে পারে এজন্য মসজিদে নবীটাকে নবীর যুগেই বারবার এটার সংস্কার এবং এটার বিভিন্ন নির্মাণ কাজ করা হয়েছে কিন্তু আল্লাহর রসুল মদিনাই হিজরতের পর প্রথম যে নিজের ঘরটাকে তৈরি করছিলেন থাকার জন্য অপাত পর্যন্ত মদিনায় দশ বছরের জীবন নিজের ঘর নির্মাণে দ্বিতীয়বার নিজের ঘরের সংস্কারে আল্লাহর রসুল হাত দেন ওই যে মাথা গুজার একটা ঘর যে তৈরি হয়েছিল প্রথম যে ঘরটাকে তৈরি করছিল সেই ঘরেই পুরা জীবন কাটাইয়া দিয়েছেন বাকি জীবন কাটাইয়া দিচ্ছেন কিন্তু মসজিদকে কিভাবে উন্নত করা যায় মসজিদকে কিভাবে সুন্দর করা যায় এদের পিছনে আল্লাহর রসুল মেহনত করতেন মসজিদে নববীকে তৈরি করছে মসজিদের সম্প্রসারণ করছে এই যে মসজিদ এই মসজিদটা এটা পূর্ণ মুসলমানদের সমাজের কেন্দ্র এই মসজিদ দ্বারা এই মুসলমানদের সমাজের পরিচয় প্রকাশ পাবে মুসলমানদের আদর্শ মুসলমানদের চেতনা মুসলমানদেরকে মসজিদে চিনা যাবে হাদিসের মাঝে আল্লাহ রসুল বলেন ইন্নাল মাসাজিদা تشرق لأهل السماء كما تشرق النجوم لأهل الأرض যে আকাশের তারকারা ঠিক যেরকম ভাবে জমিনবাসীকে আলোকিত করে জমিনবাসী ঠিক যেরকম আকাশের তারা দেখে কবিতা লেখে আনন্দ উপভোগ করে ঠিক এরকম আকাশবাসীরা জমিনের মসজিদ গুলোর দ্বারা আলোকিত হয় জমিনের মসজিদ গুলো ঠিক এরকম আকাশটাকে আলোকিত করে হাদিসের আল্লাহ রসুল হাদিসের মাঝে বলছে ইন্নাল মাসাজিদা তাসরুকুলি আহলি ইসলামা তোমরা আকাশের তারা দেখো আকাশের তারাগুলো জমিন থেকে ঠিক যেরকম ভাবে সুন্দর এবং মনোমুগ্ধকর হিসেবে দৃশ্যমান হয় ঠিক আকাশ থেকে জমিনের মসজিদগুলো ঠিক এরকম ভাবে দৃশ্যমান হয় এমন ভাবে আকাশবাসীরা দেখতে থাকে দেখেন এই মসজিদ গুলো ইসলামের স্বর্ণ যুগে নবী মোহাম্মদুর রসুল্লাহর যুগে শুধুমাত্র নামাজ আর কিছু জিকির আজকারেরই কেন্দ্র ছিল না আল্লাহর নবীর সাহাবা একরাম মসজিদে আসছেন শুধু নামাজটা পড়ে চলে গেছেন বা মাঝে মাঝে মসজিদে কিছুটা জিকির আজকার করছেন কিছু ওয়াজ হইতে সাহাবা একরাম শুনছেন মসজিদটা শুধু নামাজ আর জিকির আজকারেরই কেন্দ্র ছিল না বরং জাগতিক পরলৌকিক সমস্ত কাজের কেন্দ্র ছিল এই মসজিদ রসুল্লাহর মসজিদে নবী মোহাম্মদুর রসুল্লাহর ইমামতিতে নবী মোহাম্মদুর রসুল্লাহর নেতৃত্বে শুধুমাত্র পরকাল জান্নাত আর জাহান্নামের ঘটনা আর কবরের ঘটনাই বর্ণনা করা হতো না বরং এ মসজিদগুলো থেকে এক একজন মুসলমান কি গুণাবলীতে তাকে গড়তে হবে কি সে করতে পারবে কি সে করতে পারবে না তার করণীয় কি তার বর্জনীয় কি তার ব্যক্তি জীবনে একজন মুসলমানের ঘর কেমন হবে একজন মুসলমানের পরিবার কেমন হবে একজন মুসলমানের সমাজ জীবনের ঘরোয়া জীবনের পারিবারিক জীবনের ব্যক্তি জীবনের সকল বিষয়ের শিক্ষা রসুল্লাহর মসজিদ থেকে দেওয়া হতো আল্লাহর রসুল নিজে শিক্ষা দিতেন শিখাইতেন মসজিদের মাঝে ঘরের মাসাইল শিখাইতেন সামাজিক মাসাইল শিখাইতেন কি করা যাবে কি করা যাবে না কোন কাজটা একজন মুসলমান হিসেবে করণীয় আর কোন কাজটা বর্জনীয় এই সমস্ত কিছু শিখার কেন্দ্র ছিল মসজিদ শুধু কিছু গল্প শোনার কেন্দ্র ছিল শুধু গল্প শোনার কেন্দ্র ছিল না ঘটনা শোনার কেন্দ্র ছিল না ছিল না সেটাকে জীবন শিক্ষা দেওয়া হতো পরিবার শিক্ষা দেওয়া হতো সামাজিক জীবন শিক্ষা দেওয়া হতো সেই মসজিদ থেকে বরং নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম মসজিদে নবীর একটা অংশকে মাদ্রাসার জন্য নির্ধারিত করে দিয়েছিলেন সেই অংশটাকে বলা হইতে তুফা সুফা মসজিদে নবীর একটা অংশ এই জায়গায় আসহাবু সুফা তারা থাকত আল্লাহ রসুলের এমন কিছু সাহাবায়করাম ছিলেন যারা সার্বক্ষণিক মসজিদে নবীতেই থাকতেন তারা ব্যবসা বাণিজ্যও করতেন না কৃষিকাজও করতেন না কিছুই করতেন তারা মসজিদে পড়ে থাকতেন অনেকে কৃষি করতেন কৃষির কাজ করতেন অনেকে ব্যবসা বাণিজ্য করতেন মসজিদে আসতেন মসজিদের কোন আমল থাকলে তাদেরকে আজান দেওয়া হতো ডাকা হতো তখন সবাই উপস্থিত হয়ে যেতেন কিন্তু কিছু সাহাবা একরাম সার্বক্ষণিক তারা মসজিদেই থাকতেন মসজিদ থেকে বের হতেন না ক্ষুদার যন্ত্রণায় মসজিদ থেকে বের হতেন এমন একজন সাহাবি ছিল হজরত আবু হুরায়রা তাদের সব সময়ের ফিকির ছিল এই মসজিদে থাকা আল্লাহ রসুল কখন তার জবান দ্বারা কি বলতেছেন এটাকে সংরক্ষণ করা এটাই ছিল তাদের দায়িত্ব এই সুপাটাই ইসলামের প্রথম জামিয়া ইসলামের প্রথম মাদ্রাসা আর এরা ছিল সবাই শিক্ষার্থী এরা ছিল সবাই ছাত্র আল্লাহর রসুল হলেন শিক্ষক সেই মসজিদে নবুবিতে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম শুধু ইমামতি করতেন না বরং শিক্ষকতাও করতেন বরং আল্লাহর রসুল তিনি তার পরিচয় দিতেন আনা বহিস্তু মুআল্লিমান আমাকে তো আল্লাহ তালা শিক্ষক হিসেবে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন এ পরিচয় দেন নাই যে আমি ইমাম আনা বহিস্তু ইমাম আমি শুধু ইমাম হিসেবে প্রেরণ হয়েছি এটা বোঝান নাই আল্লাহর রসুল মসজিদের নবীর ইমাম ছিলেন না কিন্তু শুধু পাঁচ অক্ত নামাজ পড়াইতেন এটা তার পরিচয় ছিল আপনার উত্তর দেন এটা তার পরিচয় ছিল মুসল্লিরা আল্লাহ রসুলের যারা মুসল্লি ছিল যারা সাহাবা একরাম ছিল এরা কি এইটাই মনে করতেন যে আল্লাহর রসুলের দায়িত্ব পাঁচ অক্ত নামাজ পড়ানো বরং তারা আল্লাহর রসুলের কাছ থেকে ব্যক্তি জীবন সমাজ জীবন পারিবারিক জীবনের সমস্ত কিছু শিখত সমস্ত কিছু জানত আল্লাহর রসুলের সাথে তাদের সম্পর্ক ছিল শিক্ষক আর ছাত্রের সম্পর্ক কথাটা কঠিন না খুব সহজ কথা আর নবী করিম সাল্লাহ আলহি সকল ব্যস্ততার ভিতর দিয়ে অনেক কাজ তাকে করতে হইত এই সমস্ত কাজের মাঝে যে কাজটাকে সবচাইতে বেশি প্রাধান্য দিতেন যেই পরিচয়টাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন সে পরিচয়টা হলো যে আমার কাজ শিক্ষকতা করা এটি ছিল প্রধান পরিচয় এবং এই আল্লাহর রসুলের যে মসজিদে নবীর এই মাদ্রাসা এই মাদ্রাসায় আল্লাহর রসুল নিজে তো শিক্ষকতা করতেনি অন্যান্য আরো অনেক সাহাবা একরামকে এটাকে শিক্ষক হিসেবে আলাদাভাবে নিয়োগ দিয়েছিলেন এটা একটা মুস্তাকিল মাদ্রাসা ছিল সেই সুপার শিক্ষক ছিলেন হজরতে জায়দ ইবনে সাবেদ আল্লাহ রসুলের শিক্ষকতা করতেন জায়দ ইবনে সাহেব তিনি শিক্ষক ছিলেন সেই আল্লাহ রসুলের মসজিদে নবীর সেই সুপার শিক্ষক ছিলেন হজরত উবাই ইবনে কাহাব আমরা এই সমস্ত শিক্ষকদের নাম জানি না অথচ ওনারা আমাদের শিক্ষক আমরা যে আমাদের পর্যন্ত ইসলাম পাইছি কাদের শিক্ষকতায় পাইছি কারা এই জাতির প্রথম শিক্ষক ছিল আজকের মুসলমান তাদের নামও জানেন কত আফসোস আজকে মুসলমানদের কাছে সেলিব্রিটি আদর্শ হিসেবে উপস্থাপন করা হয় মুসলমান তরুণ মুসলমান যুবকদের কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করা হয় সমাজের এমন কিছু মানুষদেরকে সমাজের এমন কিছু ব্যক্তিত্বদেরকে যাদের ব্যক্তি জীবন যাদের পারিবারিক জীবন এটা যদি আজকের সমাজের কাছে প্রকাশিত হতো এ সমাজের লোকেরা এদেরকে আসলে স্যাপ দিতেও ঘৃণা করে এদেরকে প্রচার করে আজকের মিডিয়া যারা সেলিব্রিটি এরা তোমাদের আদর্শ এদের মতো হও এই যে গায়কের মতো হও এই গায়িকার মতো হও এই নায়কের মতো হও এই নায়িকার মতো হও এটা ডাকা হয় শুধুমাত্র গায়ক হিসেবে গায়িকা হিসেবে একজন নাট্য অভিনেতা হিসেবে তারা জাতির দায়িত্বশীল হয় সংরক্ষিত আসনের এমপি হয় শুধু তার যোগ্যতা কি ফাইতে যায় এরকম নষ্ট কথা সে বলতে জানে এটা তার যোগ্যতা আফসোস নবী মোহাম্মদুর রসুল্লাহর মেহনত ছিল সারা জিন্দগি মেহনত করতেন সমাজকে কিছু আদর্শ পুরুষ সমাজের কাছে উপস্থাপন করতে সমাজ যাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করবে এমন কিছু শিক্ষক তিনি সমাজের কাছে তৈরি করতেন সাপ্লাই দিতেন যাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করা যায় কিন্তু আজকে আফসোস যে মুসলমানদেরকে দিন থেকে দিনই শিক্ষা থেকে দূরে সরিয়ে তাদেরকে এমন একটা শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে যে মুসলমানদের শিক্ষক আজকে এমন কিছু লোক যারা আল্লাহ মানে না রসুল মানে না এদের পরিচয় তারা শিক্ষক তারা ডক্টর এটা তাদের পরিচয় আজকে আমাদেরকে আমাদের শিক্ষকদের পরিচয় আসলে আমাদের শিক্ষক কারা আমরা কাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করব। এটা জানা দরকার আছে না নাই এটা জানা দরকার তাই সুপার শিক্ষক ছিলেন হজরতে জাহেদ ইবনে সাহেব নামটা মনে থাকবে না ইনশাল্লাহ মনে রাখবেন জায়দ ইবনে সাবেদ আমাদের শিক্ষক উবাই ইবনে কাব শিক্ষক ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে সাইদ ইবনুল আস আবদুল্লাহ ইবনে সাইদ ইবনুল আস শিক্ষক ছিলেন হজরত উবাদা ইবনে সাবেদ আল্লাহ রসুল এদেরকে সুপার শিক্ষক হিসেবে নিয়োগদান করছিলেন তো মসজিদে নবীর অংশ ছিল অর্থাৎ মসজিদে নবীটা শুধুমাত্র নামাজ আদায়ের কেন্দ্র ছিল না আল্লাহ রসুল মসজিদে নবীকে মুসলমান সমাজের শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন তাই আমাদের এই সকল মসজিদ মসজিদে নববী মসজিদে হারামের শাখা মসজিদ না শাখা মসজিদ এই আল্লাহর রসুলের মসজিদের আমল আল্লাহ রসুল মসজিদকে যেই চেতনার দ্বারা গড়ে তুলেছিলেন আমাদের প্রত্যেকটা মসজিদ মুসলমানদের নিজেদের স্বার্থে সেই চেতনায় গড়ে তুলতে হবে নিজেদের সাথে মুসলমানরা এই মসজিদ থেকে ইমান শিখবে এই মসজিদ থেকে আমল শিখবে এই মসজিদ থেকে তাদের মাঝে মুসলমানিত্বের গুণাবলী তৈরি হবে এই মসজিদ গুরু থেকে মুসলমানরা তাদের পারিবারিক জীবনের বিধান শিখবে তাদের সামাজিক জীবনের বিধান শিখবে মসজিদগুলো মুসলমানদের পূর্ণ সমাজ এটার সমস্ত কিছুর নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে মসজিদ এটা হলো মসজিদের গুরুত্ব একটা মসজিদের গুরুত্ব অনেক মুসলমানদের সমাজের জন্য একটা মসজিদের গুরুত্ব একটা মসজিদের শিক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আমাদের মসজিদ গুলোকে শুধু নামাজ আর সাপ্তাহিক কিছু জিকির আজকার কিছু তালিম কিছু সীমাবদ্ধ কাজের মাঝে মসজিদ গুলোকে নির্ধারিত সময়ে সুযোগ প্রদান করে বাকি সময় গুলোকে তালাবদ্ধ রেখে দেই অথচ এটা কিন্তু মসজিদে নবীর আদর্শ ছিল না আল্লাহর রসুলের মসজিদে নববী এটা চব্বিশ ঘন্টাই খোলা থাকত এবং চব্বিশ ঘন্টাই মসজিদে নববীতে সাহাবা একরাম পালা করে থাকতেন মসজিদ খালি থাকত না মসজিদের রাতের আমল ও সাহাবা একরাম পালা করে করতেন প্রথম রাত থেকে মধ্যরাত পর্যন্ত সাহাবা একরামদের এক কাপেলা মসজিদের আমলের মাঝে জুড়তেন মধ্যরাতে সাহাবা একরামদের এই কাফেলা বাড়িতে যাইতেন মধ্যরাত পর্যন্ত অন্য কাপেলা তারা বাড়ির প্রয়োজন বাড়ির টাকাজা পূরণ করে মধ্যরাতে তারা মসজিদে চলে আসত চলে আসত এরকম মসজিদের মাঝে সাহাবা একরামদের একটা জামাআত পরিকল্পিতভাবে সার্বক্ষণিক মসজিদের কাজের মাঝে নিয়োজিত থাকবে সবসময় মসজিদের মাঝে ইমানের মুজাকারা আমলের মুজাকারা মসজিদ থেকে একটা শিক্ষার কেন্দ্র হিসেবে সাহাবা একরাম সবসময় থেকে খোলা রাখত এই মসজিদের শিক্ষার দ্বারা মুসলমান সমাজের মাঝে ইমান তৈরি হবে আমল তৈরি হবে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা তৈরি হবে মসজিদগুলো যদি বিরান হয়ে যায় মসজিদগুলো যদি তালাবদ্ধ হয়ে যায় তাহলে মুসলমান সমাজ তাদের মাঝে ইমান কিভাবে তৈরি হবে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত কিভাবে তৈরি হবে মসজিদটা তো মুসলমানদের দাওয়াতের কেন্দ্র মসজিদ বন্ধ দাওয়াত বন্ধ মসজিদ খোলা তো দাও আছে চালু আছে আজকে আফসোস আজকে ক্ষুদা দ্রোহিতার দাওয়াত গুনাহের দাওয়াত চব্বিশ ঘন্টা চলে গুনাহের দাওয়াতের জন্য চব্বিশ ঘন্টার চ্যানেল খোলা থাকে কিন্তু সত্যি দাওয়াত দেওয়ার জন্য আমাদের মসজিদগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে না খোলা থাকে অথচ প্রয়োজন তো মুসলমানরা তাদের নিজেদের সমাজ রক্ষার জন্য নিজেদের জাতি রক্ষার জন্য নিজেদের মুসলমানিত্ব রক্ষার জন্য মসজিদ গুলোর মাঝে চব্বিশ ঘন্টা তাদের আমল তাদের মেহনত চালু থাকছে প্রয়োজন আমার কথাগুলো নতুন মনে হইতেছে কারণ এই কথাগুলো আমি নিজেও অতীতের চার বছর বলি নাই আজকে হঠাৎ করে ইচ্ছা হলো প্রথম বলতেছি চিন্তা হইল রসুরুল্লাহর মসজিদ কেমন ছিল আর মসজিদের আমল কেমন ছিল কোরআন মসজিদ আবাদ কাকে বলে এই বিষয়গুলো আমরা আমল করতে পারি আর না পারি আমাদের অন্তত পক্ষে জানা থাকা দরকার তো আছে দরকার আছে না জানা থাকা জানা থাকা দরকার আছে আজকে অনেকেই মসজিদের ব্যাপারে মন্তব্য পেশ করে মসজিদে এই হওয়া চাই এই হওয়া চাই না হ্যাঁ এই কাজ তো মসজিদে হওয়া যাবে না এই সমাজের তো জানা দরকার আসলে মসজিদ কোন কাজের জন্য মসজিদ তো শুধুমাত্র নামাজের জন্য না মসজিদের ইমাম শুধুমাত্র নামাজ পড়ানোর জন্য না মসজিদ মুসলমানদের ঘর পরিবার সমাজ রাষ্ট্র সমস্ত কিছু পরিচালনার জন্য মসজিদের ইমামও মুসলমানদেরকে ইসলামী জীবন শিক্ষা দেওয়ার জন্য কি কথাটা ঠিক বললাম না আরে আল্লাহ রাসুল কি করতেন এটা দেখেন আমার কথা দেখার দরকার দরকার নাই আল্লাহ রসুল তো মসজিদে নবীর এক ইমাম ছিলেন শুধুই নামাজ পড়ানোর ইমাম ছিলেন তাহলে আপনাদের ইমাম শুধুমাত্র নামাজ পড়ানোর ইমাম কেন থাকবে কেন থাকবে তার কাছ থেকে জীবন শিক্ষা করা যায় না ইমাম কি শিক্ষক হিসেবে ইমাম নিয়োগ দেন যে তিনি আমাদের শিক্ষক যে ইমাম আপনাদের শিক্ষকতা করতে পারে না সেই ইমামকে বরখাস্ত করে দেন যিনি শিক্ষকতা করতে জানে ওই রকম ইমামকে নিয়োগ দেন প্রয়োজন ইমাম পরিবর্তন হইতে পারে কিন্তু মুসলমান ইমামের কাছে তারা শিক্ষা অর্জন করবে মুসলমান তো শিক্ষা ছাড়তে পারে না আজকে আমরা পেরেছান হয়ে যাই ইমাম যখন তিন অক্ত মসজিদে না থাকে ইমাম সাহেব নামাজকে পড়াবে পেরেশানি ঠিক আছে অবশ্যই পেরেশানির ব্যাপার এটা ইমাম থাকবে না কেন এটা ইমামের দায়িত্ব এই দায়িত্বে তিনি নিয়োগ হয়েছেন কিন্তু আমরা পেরেশান হই না ইমাম যখন আমাদেরকে আমাদের জীবন শিক্ষা দেয় না আমার ঘর কিভাবে তৈরি হবে আমার সমাজ কিভাবে তৈরি হবে কেন ইমাম সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে কথা বলে না আজকে মুসলমানের মাঝে সেই ব্যথা নাই বরং ব্যথা আছে ইমাম কেন সমাজ রাষ্ট্রের রাষ্ট্র নিয়ে কথা বলবে ইমামের দায়িত্ব নামাজ পড়ানো ইমাম তো নায়ক রসুল্লাহ নায়ক রসুল্লাহ করতেন মুসল্লিদের বলা দরকার সেই ইমামতি আপনাদের আপনি করতেছেন রসুল্লাহ যদি আল্লাহর কথা বলার জন্য আঘাতের পর আঘাত রক্তের পর রক্ত ঝরাতে পারেন আপনি কেন আমাদের ইমাম হয়ে সত্য কথা হকের কথা বলিষ্ঠ ভাবে আমাদের সমাজে বলতে পারবেন না কেন পারবেন না আল্লাহর রসুলের পেছনে আল্লাহর রসুলের সাহাবা একরাম যেভাবে ছিলেন আমরা আপনার সাথে সেভাবে থাকবো মুসলমানরা এই কথা তার ইমামরে বলতে পারে না তাই দেখেন যেই কথা বলতেছিলাম মসজিদের শিক্ষায় মুসলিম সমাজ আল্লাহর ভালোবাসার গুণে গুণান্বিত হবে মসজিদ সমাজকে মিথ্যা কুপুর আল্লাহ দ্রোহিতা এটার প্রতি ঘৃণা শিক্ষা দিবে ইমানের ভালোবাসা শিক্ষা দিবে বেইমানির ঘৃণা শিক্ষা দিবে এই দায়িত্ব কার এই দায়িত্বটা মসজিদের মুসলমান আর কোথায় শিখবে আল্লাহ রসুল তো মসজিদকেই শিক্ষার কেন্দ্র হিসেবে করে দিয়ে গেছে আল্লাহ রসুল তো আলাদা মাদ্রাসা তৈরি করেন নাই মসজিদের ভিতরেই মাদ্রাসা ছিল আল্লাহ রসুলের মাদ্রাসাতেও মসজিদেরই একটা অংশ ছিল সেই মসজিদ থেকে এই তাহবা একরামদেরকে গড়ে তোলা হয়েছে আল্লাহর ভালোবাসার গুণে গুণান্বিত করে তাহাওয়া একরামদের কাপেলাটাকে গড়ে তোলা হয়েছে মসজিদটা হবে আমার কাজ পূর্ণ সমাজ রাষ্ট্র পরিবারের মাঝে সুবিচার প্রতিষ্ঠা করার মার্কাজ দেখেন কোরআন দেখেন আল্লাহ কোরআনে করিমের মাঝে কি বলেন বল আমার রব্বি বিল কিস্ত واقيموا وجوهكم عند كل مسجد قل আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনি বলেন আমার রব্বি বিল কিস্তি মসজিদ নবীর ইমাম তার মুসল্লিদের কি কি কথা বলতেছে একটু শুনে আল্লাহ রসুল মসজিদে নবীর ইমাম না তো ইমাম সাহেব কি বলতেছে আমার রব্বি বিল কিস্তি আমার রব আমার আমাকে হুকুম করেছেন বিল কিস্তি সুবিচার প্রতিষ্ঠা করার হুকুম করেছেন আমার রব্বি বিল কিস্তি আমার রব আমাকে সুবিচার প্রতিষ্ঠা করার ইনসাফ প্রতিষ্ঠা করার আদেশ করেছেন তাহলে রসুলের দায়িত্ব ছিল সুবিচার প্রতিষ্ঠা করা এমন শিক্ষা সাহাবা একরামদেরকে দেওয়া যে শিক্ষার দ্বারা তাদের মাঝে সুবিচার প্রতিষ্ঠিত হবে তাদের পারিবারিক জীবনে সুবিচার প্রতিষ্ঠিত হবে তাদের সামাজিক জীবনে সুবিচার প্রতিষ্ঠিত হবে এই শিক্ষাটা দিবেন কে আল্লাহর রসুল তাদেরকে সাহাবা এই শিক্ষাটা দিবেন কে ইমাম সাহেব তাদেরকে মুসল্লিদের এই শিক্ষা দিবেন সুবিচার শিক্ষা দিবেন এটা বলেন নাই আল্লাহ রসুল এই কথা বলেন নাই আমাকে আমার রব হুকুম দিয়েছেন তোমাদেরকে পাঁচ অক্ত ইমামতি করার জন্য হাদিস এবং কোরআন থেকে দেখান এই কথা আল্লাহ রসুল বলেছেন বলছেন সুবিচার শিক্ষা দেওয়ার জন্য ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য এমন শিক্ষায় তোমাদেরকে গড়ে তোলার জন্য আমাকে আমার রব এই মসজিদে নবমীর দায়িত্ব দিতেন যে শিক্ষায় তোমার পরিবার তোমার সমাজ জীবনে সুবিচার প্রতিষ্ঠিত হবে আকিমু বুজুহাকুম ইন্দা কুল্লি মসজিদ পরের আয়াত তোমরা তোমাদের চেহারাকে স্থির রাখো তোমরা তোমাদের রুখ রাখো তোমাদের শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলো হিন্দাকুল্লি মসজিদ প্রত্যেকটা মসজিদ কোরআনের হুকুম তোমরা তোমাদের প্রত্যেকটা মসজিদকে তোমাদের কেন্দ্র হিসেবে গড়ে তুলো কিসের কেন্দ্র শিক্ষার কেন্দ্র এখান থেকে শিখো কিভাবে তোমার জীবনের প্রত্যেকটা কাজ করতে হবে শিখো মসজিদ থেকে শিখো মসজিদ দ্বারা আমার জীবনের রুখ তৈরি হবে আমি কোন পথে যাব কোন পথে যাব না কি করব কি করব না এই শিক্ষাটা নিব কোথা থেকে মসজিদ থেকে মসজিদ কিভাবে পরিচালিত হবে এটা অন্য কোন ফোরাম থেকে অন্য কোন ফোরাম থেকে মসজিদ কিভাবে পরিচালিত হবে ইমাম কিভাবে পরিচালিত হবে ইমাম কি কথা বলবে কি কথা বলবো না তার শিক্ষা নিয়ে উপস্থিত হব না এটা মুসলমানের কাজ না মুসলমানের কাজ মসজিদ থেকে শিক্ষা গ্রহণ করে নিজ প্রত্যেকটা ফোরামে ফোরামে ছড়িয়ে যাওয়া এবং নিজ প্রত্যেকটা ফোরামে ফোরামে মসজিদের শিক্ষার আওয়াজ তোলা এটা আমার মসজিদের শিক্ষা এটা ঠিক উচিত কি উচিত না এটা উচিত আমি ঘরে যাব ঘরে গিয়ে বলবো মসজিদে এটা শুনছি আমি আমার প্রতিষ্ঠানে যাব বলবো মসজিদে এটা শুনছি আমি আমার সমাজে যাব বলবো মসজিদে এটা শুনছি আমি চায়ের দোকানের সামনে আড্ডা দিব বলবো মসজিদে এটা শুনছি মুসলমানের কাজ ঠিক মসজিদ থেকে যে শিক্ষাটা সে অর্জন করল এই শিক্ষাটা এটার চর্চা করা সমাজের সর্বত্র এই শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়া এটা কিন্তু মুসলমানদের কাজ আল্লাহর রসুলের সাহাবা একরম কিন্তু এই কাজটাই করছে এইটাই তাদের কাজ ছিল সাহাবা একরম ঘর থেকে আইসা ঘরের কথা মসজিদে বলে নাই নে যে প্রতিষ্ঠান থেকে এসে সেই আলোচনা মসজিদে বলে নাই বরং যেখানে গেছে মসজিদের কথা মসজিদের দাওয়াত সে জায়গায় করাইছে আমরাও মসজিদের দাওয়াতটা মসজিদের কথাটা সর্বত্র নিজ নিজ অ্যাঙ্গেলে ছড়িয়ে দেব এই ওয়াদা এই শপথ নিতে পারি না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এটা যদি আপনারা করতে পারেন এই সমাজ পরিবর্তন হয়ে যাবে বরং এই অঙ্গীকারে আপনারা যদি আবদ্ধ হতে পারেন তাহলে খোদার কসম এ সমাজ পরিবর্তন হয়ে গেছে তাহলে তো এই সমাজ পরিবর্তন হয়ে গেছে আর কিছুর প্রয়োজন দেখেন আল্লাহ কোরআনে করিমের মাঝে বলতেছেন আন্নাল মাসাজিদ লিল্লাহ فلا تدعوا مع الله أحدا وأن المساجد لله আন্না নিশ্চয় আল মাসাজিদা দেখেন মসজিদ বলে নাই বলছে কি মাসাজিদা মসজিদ হলো এক বচন মাসাজিদ হলো বহু বচন সমস্ত মসজিদ মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে নবমী থেকে নিয়ে পৃথিবীর যেই জায়গায় যেই মসজিদ তৈরি হবে সব মসজিদের কথা আন্নাল মাসাজিদা সমস্ত মসজিদ লিল্লাহ কার আল্লাহ আল্লাহ বলতেছেন সব মসজিদ এটা যখন মসজিদ হয়ে গেল এখন এটা কার আল্লাহ এখন মসজিদ হিসেবে এটাকে তৈরি করার পর তুমি বলতে পারবে না এটা আমার এটা আমি আমি করছি এটা আমার বাপের দেওয়া জায়গা এটা আমার দাদার দেওয়া জায়গা মসজিদটা আমার কাকু তৈরি করে দিছে এই কথা এখন আর কইতে পারবা না এটার নাম যখন মসজিদ হয়ে গেছে এখন এটা কার আল্লাহ মসজিদটা কিন্তু আল্লাহর কোরআনের কথা কোরআনে কারিমের সুরে জিন খুলে দেখেন উনত্রিশ পাড়ার সুরে জিন আল্লাহ বলতেছেন মসজিদটা কিন্তু আমার আল্লাহর আমার মসজিদটা আল্লাহর তোমার রব আল্লাহর তোমার সৃষ্টিকর্তা আল্লাহর হিসাব করে মসজিদে কথা বইল মসজিদে শুধু আল্লাহর কথা হবে মসজিদে কার কথা হবে মা আল্লাহ আল্লাহর সাথে তোমরা ডেকো না আদান অন্য কাউকে ডেকো না মসজিদে শুধু আল্লাহকেই ডাকবে শুধু আল্লাহর আলোচনাই করবে আল্লাহর বিধানকেই জানবে আল্লাহ কি বলেন তাই শুনতে আসবে মসজিদটা এই জায়গায় অন্য কারো প্রভাব অন্য কারো প্রতিপত্তি অন্য কারো ক্ষমতার মুজাহারা মসজিদে করো না মসজিদ আল্লাহর এই জায়গা থেকে আল্লাহর শক্তির কথা শুনো আল্লাহর কুদরতের কথা শুনো আল্লাহর বরত্বের কথা শুনো আল্লাহর প্রতি বিশ্বাস তৈরি করো অন্য কোনো বিশ্বাস অন্য কোনো আকিদা অন্য কারো বরত্ব অন্য কারো ক্ষমতার আলোচনা মসজিদে করার অধিকার তোমার নাই যদি করো মসজিদের সাথে বেয়াদবি হবে আল্লাহর সাথে বেয়াদবি হবে বেয়াদব হিসেবে হাসরের ময়দানে তোমাকে তোলা হবে সেই মসজিদে কিন্তু এক আল্লাহর আলোচনা এটা কোরআনের কথা কোরআনের এই কথাগুলো আজকে আমাদের ইমামরা আমাদেরকে বলে না তার জন্য আমরা জানি না কিন্তু এ কথাটা কোরআনে আছে এখন কোরআনের এই কথাটা কেউ যদি না বলে কোরআনের এই কথাটা কি রহিত হয়ে যাবে কোরআনের কথা তো মসজিদে কার কাছে ক্ষমতা কার কাছে ক্ষমতা নাই কার কতটুক শক্তি আছে কার কতটুক শক্তি নাই কে কি করতে পারবে কে কি করতে পারবে না এইসব আলোচনা মসজিদে করা যাবে না মসজিদে এক আলোচনা হবে সমস্ত শক্তি আল্লাহর আল্লাহ সব করতে পারেন সব যদি এক প্ল্যাটফর্মে চলে যায় আর আল্লাহর পক্ষে যদি একজনও থাকে আল্লাহ সেই একজনকে বিজয় দিতে পারেন সেই আলোচনাটা কোথায় হবে মসজিদে হবে পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে বিট্রে করে আল্লাহকে পরাজিত করতে পারবে পারবে পারবে না এই পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা যদি এক হয়ে যায় যে আল্লাহর ক্ষমতা মানি না পারবে পারবে না তো এই বিশ্বাস একদিন মসজিদ থেকে তৈরি করে আল্লাহর হুকুম পালনের জন্য নিজেকে মসজিদ থেকে তৈরি করেন যে আমার জিন্দগির বাকি দিনগুলো আল্লাহর খুশির জন্য কাটাবো আল্লাহর রাজির জন্য কাটাবো আল্লাহর যে দিন আল্লাহর মনোনীত যে জীবন ব্যবস্থা এইটাকে প্রতিষ্ঠা করার জন্য জীবনের বাকি দিনগুলো কাটাবো এই শপথ মসজিদ থেকে করে রাজি আছেন ইনশাল্লাহ এই শপথ মসজিদ থেকে করে খুব সংক্ষিপ্ত ভাবে সুরায় তৌবার একটা রুকু তৃতীয় রুকু সুরায় তৌবার কয় নম্বর রুকু তৃতীয় রুকু এটার অনুবাদটা শুধু শোনাবো বিস্তারিত বলার সময় নাই সময়ের উপর কোরআনে কারিমের সুরে জিনে তো মহান রব্বুল আলমিন বলছেন ওয়ান্নাল মাসাজিদ আলিল্লাহ মসজিদ আমার এই জায়গায় অন্য কারো ক্ষমতার আলোচনা করা যাবে না সুরে তৌবার মাঝে আল্লাহ বলতেছেন যার দিলের মাঝে অন্যের ক্ষমতার অন্যের ক্ষমতার প্রেম সেজন্য আমার মসজিদে না আসে ما كان للمشركين أن يعمروا مساجد الله যার নিজের ব্যাপারে জানা আছে শাহিদিন আলা আনফুসিহিম আনফুস মানে নিজের ব্যাপারে যে তার নিজের ব্যাপারে সাক্ষী যে আমি এখনো আল্লাহর বরক্ত বুঝি না এক আল্লাহর হুকুম বুঝি না দিলের মাঝে এখনো কুপুরি আছে আল্লাহ বলতেছেন মা কারা মাসাজিদ আল্লাহ আমার মসজিদের খ্যাতবত করার প্রয়োজন নাই আমার মসজিদের সেবা আমার মসজিদে এসে জিকির আজকার ওর প্রয়োজন নাই উলাইকা হাবিতাত আমালুহুম আল্লাহ বলতেছেন এই যে এই কুফুরি এই যে গাইরুল্লাহর ইজ্জত গাইরুল্লাহর মোহাব্বত এইটা তো তার সমস্ত আমলকে ভেনিস করে দিচ্ছে উলাইকে আমল সব নষ্ট কারো মাঝে যদি বিন্দু মাত্র কুফুরি থাকে ইমান সে জায়গায় আসতে পারে ইমান তো এক আল্লাহর কর্তৃত্বে বিশ্বাস করা এক আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা এক আল্লাহর বিধানে বিশ্বাস করা কেউ যদি আল্লাহর সাথে অন্য কারো বিধান অন্য কারো আনুগত্যও বিশ্বাস করে সেটা তো তার ইমান ইমান ক্ষতিগ্রস্ত ইমান নাই বলতে চাই ইমান ক্ষতিগ্রস্ত এমন ক্ষতিগ্রস্ত তার ইমানের মাঝে এমন এক রোগ এমন এক ক্যান্সার হয়েছে যে ক্যান্সার তার ইমানকে আক্রান্ত করতে এই ইমানকে আস্তে আস্তে ক্যান্সার ছড়িয়ে যাচ্ছে অপিন নারী হুম খালিদুন আল্লাহ বলতেছেন জাহান নামে তার চিরকালের বসবাস হবে মসজিদের সেবক তারা মসজিদ আবাদকারী তারা মান আমানা বিল্লাহি আখির যে আমাকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সেই অনুযায়ী জীবনের প্রত্যেকটা কাজ করে সেই আসলে মসজিদের আবাদকারী সে মসজিদের আবাদকারী নামাজকে কায়েম করে জাকাতকে প্রদান করে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ শুধু আল্লাহকে ভয় করে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ ভয় করে কাকে এক আল্লাহকে যে ভয় করে আর কাউকে ভয় করে না এটা মসজিদের আমল এই আমলে মসজিদের প্রত্যেকটা মুসল্লিকে গড়ে উঠতে হবে এই আমলে এরাই হেদায়ত প্রাপ্ত এরাই হেদায়তের পথের দিশারি মক্কার কাফেররা তাদের খুব গর্ব অহংকার ছিল কি নিয়ে এরা তো রসুরুল্লাহকে মসজিদে হারামে প্রবেশ করতে দেয় না রসুল্লাহকে মসজিদে হারামের পাশে এবাদত করতে দেয় না যে মসজিদে ঢুকতে দিব না মসজিদে হারামের এলাকায় সে আসতে পারবে না এটা তাদের সিদ্ধান্ত আর তাদের কথা সে বিধর্মী ধর্ম নষ্ট করছে ধর্মের বিপক্ষে কথা বলে তো ওদের এত গর্ব অহংকারের কারণ কি ওদের কথা আমরাই আল্লাহর প্রিয় না আপনা উল্লাহ আমরাই তো আল্লাহর কাজ করি আল্লাহর কাজ কি আল্লাহর ঘরে যত হাজিরা আছে এদেরকে পানি পান আমরা করাই এই ঘরের সুরক্ষা আমরা করি এই ঘর তো আমরা তৈরি করছি এই ঘরের মেহনত আমরা করতেছি বাইকুল্লাহ পরিচালনার আমরা মেম্বার বাইকুল্লাহ আমরা পরিচালনা করি এই ছিল তাদের গর্ব অহংকার আর রসুল্লাহ তো বাইকুল্লাহ নির্মাণও করেন নাই হাজিদেরকে পানিও পান করান নাই এই দায়িত্ব তো এখনো তার কাছে যায় নাই সেই মক্কার কাফেররা তার খুঁটা দেয় আর নিজেদের বরক্ত সমাজকে দেখায় আমরা কি আল্লাহর কাজ কম করতেছি হাজিদেরকে পানি পান কারা করায় আমরা করাই এই বাইতুল্লার সুরক্ষা এটার হেফাজত কারা করে আমরা করি এ কাজগুলো আবু জেহেল করে নাই আবুল আহাব করে নাই করছে আবু জেহেল আবুল আহাব বাইতুল্লার সর্বশেষ নির্মাতা এরপরে আর বাইতুল্লাহ নির্মাণ হয় নাই এবং বাইতুল্লাহ সর্বশেষ নির্মাণ করতে গিয়ে তারা শর্ত করছিল যার যা হালাল টাকা আছে তাই দিতে হবে হারাম টাকে কেউ দিতে পারবে না হালাল টাকা তোলা হয়েছে বাইতুল্লাহ ভেঙে ফেলছে নতুন করে নির্মাণ করবে এখন দেখতেছে বাইতুল্লাহ পুরাটা নির্মাণ করার মতো পর্যাপ্ত টাকা নাই তখন সিদ্ধান্ত নিচ্ছে যে কিছু হারাম কারো কাছ থেকে নিব সবাই সিদ্ধান্ত নিচ্ছে না নিব না হারাম টাকা একটাও বাইতুল্লাহ ঢুকানো যাবে না আল্লাহ নারাজ হবে কে নারাজ হবে আল্লাহ কারণ আল্লাহর ঘর হারাম থেকে এই জায়গায় ঢুকানো যাবে না আল্লাহ নারাজ হবে এই জন্য প্রয়োজনে আমাদের টাকার দ্বারা যতটুক তৈরি করা যায় ততটুক তৈরি করুন এজন্য আপনারা যারা হজ করতে যান হাতিম আছে না বাইতুল্লার অংশ কিন্তু এই আবু জেহেল আবুল আহাবরা এরা এইটাকে বাইতুল্লাহ থেকে বাদ দিছে তাদের সংকটের কারণে অর্থের সংকটের কারণে এরা বাইতুল্লার খাদেম ছিল হাজিদের সেবক ছিল কোরআন দেখেন আমার কথা না কোরআন দেখেন আর আল্লাহর রসুল এই বাইকুল্লাহ অধিবাসীদেরকে আল্লাহর দাওয়াত দিচ্ছে ঠিক না আল্লাহর হুকুম মতো চলো বাইতুল্লাহ নির্মাণ কইরা আর হাজিদেরকে পান করাই হবে না আল্লাহর হুকুম মানার জজবা তৈরি করো আল্লাহর রসুল এই দাওয়াত দিচ্ছেন ওগর বুঝে আহে না অগর বুঝে আসেন তো আল্লাহ বুঝাইতেছেন কোরআন দেখেন হারাম তোমরা হাজিদেরকে পানি পান করাও বাইতুল হারামকে নির্মাণ করো আর এই কাজটাকে তোমরা কি মনে করো কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ তোমাদের এই কাজটি ওই সমস্ত মানুষের কাজের সমান যারা ইমানকে অর্জন করছে যারা পরকালকে বিশ্বাস করছে জীবনের প্রত্যেকটা কাজ যারা আল্লাহর হুকুম মতো অতিবাহিত করতেছে তোমরা কি তোমাদের এই বাইতুল্লাহ নির্মাণের কাজটাকে তাদের সমপর্যায়ের কাজ মনে করো আল্লাহ জিজ্ঞাসা করতেছে না না আল্লাহর কাছে এটা সমান হতে পারে না আল্লাহ বলতেছেন এটা সমান হতে পারে না ইন্দাল্লাহ আল্লাহর কাছে যারা জালেম নিজ ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম মানে না যারা জালেম সমাজ জীবনে আল্লাহর হুকুম মানে না যারা জালেম রাষ্ট্র জীবনে আল্লাহর হুকুম মানে না জীবনের কোন ক্ষেত্রে যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর হুকুমের যারা বিরোধিতা করে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা স্লোগান তুলে তাদের মসজিদ নির্মাণ আর হাজিদের সেবা এটা আল্লাহর দরবারে এটার কোনো দাম নাই কোনো দাম নাই কোনো দাম নাই এটা আল্লাহ বলতেছে আল্লাহ কোরআন এই কথা বলতে الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم তাহলে আল্লাহর কাছে মর্যাদাবান কারা আল্লাহ বলতেছেন যারা ইমান আনছে সৎকর্ম করছে যারা নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর ভালোবাসাকে প্রদর্শন করছে আজম দ্বারা যেতেন ইন্দাল্লাহ আল্লাহর কাছে তাদের দাম তো অনেক ও উলাই কহমুল পাইজুন তারাই হলো সফল ব্যক্তি ইউবাশিরুহুম রব্বুহুম বিরাহমাতিম মিনহু দুনিয়ার জীবনে আল্লাহর পথে চলতে গিয়ে তারা ফুলের বিছানা পায় না তাদেরকে পদে পদে তাদের শরীরের মাঝে কাটাবিদ্ধ করা হয় তাদেরকে আঘাত করা হয় তাদেরকে আক্রান্ত করা হয় আল্লাহ বলতেছেন দুনিয়ার ছোট একটা জীবন কিছু কাটার আঘাত কিছু আক্রমণ কিছু কটু কথাকে তোমরা সহ্য করে মৃত্যুর মাধ্যমে আমার কাছে আসো আমি তোমার তোমাদের প্রতি সন্তুষ্ট আর তোমাদের জন্য চিরদিনের নিয়ামতের জন্য আমি তোমাদের জন্য সাজাচ্ছি আল্লাহ বলতে তাই দেখেন পুরানি করিমের এই আয়াতগুলো খুব পরিষ্কার ভাবে আমাদের জীবনের দিক নির্দেশনা দিচ্ছে এই আয়াতগুলোর তর্জমার পরে এই আয়াতগুলোর আরো কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে তর্জমাই তো পরিষ্কার কোরআনের এই আয়াতগুলো আমাদেরকে কি শিক্ষা দেয় মুসলমানদেরকে সেই শিক্ষা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনাকে আমাকে আমার আপনার সন্তানকে কোরআনের এই শিক্ষায় গড়ে তুলতে হবে আমার নিজেকেও কোরআনের এই শিক্ষা অনুযায়ী গড়ে উঠতে হবে আপনারা যারা মুসলমান সকলকে কোরআনের এই শিক্ষা অনুযায়ী গড়ে উঠতে হবে না আপনার আমার সন্তান কোরআনের এই শিক্ষা অনুযায়ী গড়ে উঠতে হবে আর গড়ে ওঠার কেন্দ্র কি মসজিদ মসজিদ থেকে গড়ে উঠতে হবে আল্লাহ তো মসজিদকে কেন্দ্র নির্ধারণ করছে মসজিদের দায়িত্বশীলদের অন্যতম দায়িত্ব মসজিদকে শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলা শুধু পাঁচক্ত নামাজের জন্য মসজিদকে খোলা মসজিদকে বন্ধ করা এতটুক দায়িত্বই যদি তারা পালন করে আল্লাহর কাছে একটা জবাবদিহিতা আছে আছে আল্লাহর কাছে একটা জবাবদিহিতা তাদেরকে ভাবতে হবে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে আমরা এই মসজিদের দায়িত্বশীল আমাদের এই পূর্ণ এলাকার মানুষদেরকে দিন শিক্ষা দেওয়া এইটাও আমাদের মসজিদের সেবকদের অন্যতম দায়িত্ব এবং সে দায়িত্ব আমরা কিভাবে পালন করব মসজিদের মাঝে এই মসজিদের নেতৃত্বে মসজিদ এলাকার প্রত্যেকটা যুবক এই মসজিদ এলাকার প্রত্যেকটা মানুষ তারা যেন ইমান কি শিখতে পারে ইমানই প্রত্যেকটা দায়িত্ব তারা সুস্থভাবে পালন করতে পারে সেই অনুযায়ী নিজেকে মসজিদকে জাগিয়ে তোলা এটা মসজিদের সেবকদের অন্যতম দায়িত্ব আজকে দেখেন মসজিদ থেকে ইমান শিক্ষা না দেওয়ার কারণ মসজিদগুলো বিরাট হওয়ার কারণ আজকে আমাদের সন্তানরা আমরা যে মুসলমান এই শিক্ষা ভুলে যাচ্ছে আজকে একটা নতুন স্লোগান আসছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি শুনছেন না আপনারা এটা শুনছেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি খুব মজার স্লোগান আজকের তরুণ আপনার আমার সন্তান আমার আপনার ভাই আমার আপনার প্রতিবেশী তারা আজকে জবান দ্বারা স্লোগান তুলতেছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি আহ দেখেন আল্লাহর কোরআন কি বলে وقل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت أن أكون أول المسلمين কোন আল্লাহ কোরআন বলতেছে মুমিন তুমি বলো উমির তুয়ান আবুদাল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন আমাকে তো আল্লাহর হুকুম পালন করার জন্য আদেশ করা হয়েছে ও উমির তো আমাকে আদেশ করা হয়েছে আন আকুন আউ্লাল আউ্লাল মুসলিম আউ্য়াল শব্দের অর্থ কি প্রথম আউ্লাল মমিন তোমাকে হুকুম দেওয়া হয়েছে মুসলিম এই পরিচয় দেওয়ার জন্য আমি প্রথমে মুসলমান কোরআন বলতেছে একটা কথাও আমার না এই প্রত্যেকটা কথা কোরআনের আজকের এই সংকটময় পরিস্থিতিতে আমি নিজে কোনো মন্তব্য করে ধরা খেতে চাই না প্রত্যেকটা কথা কোরআনের কোরআনের রেফারেন্স সহ প্রত্যেকটা কথা বলতেছি কারো শরীরের মাঝে এই কথার জন্য যদি অ্যালার্জি হয় কোরআনকে দায়ী করে জানি অনেকের শরীরের মধ্যে চুলকানি উঠবে এটা তো কোরআনের কথা কথাটা কোরআনের মোকাবেলা যদি করতে চান আমার সাথে মোকাবেলা করতে পারবে আপনার সর্বোচ্চ মোকাবেলার দ্বারা আমার যে ক্ষতিটা হবে এক ফলে এই শরীর থেকে কিছু রক্ত ঝরবে বা এই মসজিদটা ছেড়ে যেতে হবে এটা আপনার সর্বোচ্চ মোকাবেলা কিন্তু আপনি যে কোরআনের মোকাবেলা করতেছেন আমার এই কথার প্রতিবাদ করে তার জন্য আপনাকে লড়তে হবে কার সাথে সেই সিদ্ধান্ত গ্রহণ আপনি কার সাথে লড়তেছেন আমি তো আমার কথা বলতেছি না আমি কেন আমার কথা বলব আমি কেন আমাকে আসামি করবো আমি কোরআনের কথা বলতেছি আর কোরআনের এই কথা বলার জন্য আমরা রক্ত ঝরাতেও প্রস্তুত জীবন দিতেও প্রস্তুত আজকে অনেকদিন পর সময় পাই না সাবান দিয়ে গোসল করছি সাবান দিয়ে আজকে গোসল করছি বিগত তিন মাস মনে হয় সাবান দিয়ে গোসল করার পর্যন্ত সময় পাই নাই এজন্য করছি আল্লাহ যদি শাহাদতের মৃত্যু দেয় শহীদ হতে প্রস্তুত প্রস্তুত মুসলমান শাহাদতের জন্য প্রস্তুত থাকে যখন আল্লাহকে আল্লাহর রসুলকে নিয়ে কটুক্তি করা হয় তখন মুসলমান জীবনের মায়া করে না করে মুসলমান শাহাদতের জন্য প্রস্তুত থাকে সেই কারো যদি আমার কথায় কেউ যদি ক্ষিপ্ত হন আমাকে একটা গুলি করেন প্রস্তুত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাকে সবাই মুসলমান এটাকে সবাই ইমানি মনোবলে দৃঢ় এটাকে সবাই দৃঢ় এটাকে কেউ প্রতিপক্ষ না মসজিদগুলোকে গড়ে তুলতে হবে এবং মসজিদগুলোকে কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে ইমানি শিক্ষার ইমানি চর্চা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন